খরগোশের গল্প তাহলে শুরু করা যাক একটা জঙ্গলে একটা খরগোশ থাকতো ও সেই জঙ্গলে খুব জোরে জোরে দৌড়ে বেড়াতো ও একবার কচ্ছপটাকে বলল তুমি কি আসতে হাঁটো তুমি আমার সাথে দৌড়ের প্রতিযোগিতায় হেরে যাবে কচ্ছপ বলল আমি ধীরে হাঁটি ঠিকই কিন্তু তোমার সঙ্গে দৌড়ের জন্য আমি তৈরি আছি এরপরে দুজনে দৌড় শুরু করলো খরগোশ খুব উত্তেজিত ছিল ওর অহংকার ছিল ও হাওয়ার মতো জোরে দৌড়তে পারে আর ও নিশ্চয়ই জিতবে অর্ধেক রাস্তা গিয়ে ও দেখল কচ্ছপ অনেক পিছনে রয়েছে ও তখন ভাবল এখন তো আমার হাতে অনেক সময় আছে আমি বরং এই ঠান্ডা হাওয়ায় একটু ঘুমিয়ে নি এটা ভেবে ও ঘুমিয়ে পড়ল যে তার লক্ষ্যে কচ্ছপ কিন্তু কোথাও থামল না ও চলতেই থাকলো ধীরে ধীরে চলতে চলতে কচ্ছপ ঘুমন্ত খরগোশকে পেরিয়ে শেষ পর্যন্ত লক্ষ্যস্থলে আগে পৌঁছে প্রতিযোগিতা জিতেই গেল তাহলে বাচ্চারা এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম খুব স্থির রেখে একভাবে ধীরে চললেও প্রতিযোগিতা জেতাই যায় বাচ্চারা আজ আমরা শুনব একটা গাধা আর একটা থোপার গল্প তাহলে শুরু করা যাক একজন গরিব থোপা ছিল তার একটা গাধা ছিল গাধাটা খুব দুর্বল ছিল কারণ ও ঠিকমতো খেতেও পেত না একদিন ধোপা একটা মরা বাঘ দেখতে পেল ও ভাবল আমি গাধার উপরে এই বাঘের ছালটা লাগিয়ে ওকে প্রতিবেশীর খেতে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেব কৃষকরা ভাববে ও সত্যিকারের বাঘ আর ভয়ে সবাই ওর থেকে দূরে থাকবে আর গাধাও তখন মনের সুখে কচি কচি ঘাস খেয়ে পেট ভরাবে ধোপা তাড়াতাড়ি বুদ্ধিটা কার্যকর করলো মানে ও যা ভেবেছিল ঠিক ঠিক সেটাই করলো ওর বুদ্ধিটা সফলও হলো এবার শোনো তারপর কি হলো তারপর হলো কি একদিন রাতে যখন গাধা খেতে শস্য খাচ্ছিল তখন দূরে অন্য একটা গাধার ডাকও শুনতে পেল সেই ডাক শুনে ও এত উত্তেজিত হয়ে পড়ল যে ও তখন জোরে জোরে ডাকতে লাগলো গাধার ডাক শুনে কৃষকরা ওর স্বরূপ বুঝতে পারল ওরা তখন গাধাটাকে খুব মারল এই জন্য বাচ্চারা জানো নিজের স্বরূপ কখনো লুকোতে নেই আর আমরা এটাও শিখলাম এই গল্প থেকে যে মিথ্যা কখনো বলতে নেই আর নিজের স্বরূপও লুকোতে নেই এই গল্পটা হলো শহর থেকে দূরের এক জঙ্গলের জঙ্গলের রাজা সিংহ নিজের গুহায় আরাম করে ঘুমোচ্ছিল ঠিক তখন কোথার থেকে একটা ইঁদুর এসে সিংহের ওপর লাফাতে লাগলো তার ফলে সিংহের ঘুম ভেঙে গেল সিংহ ভীষণ রেগে গেল সেই ইঁদুরের ওপর আর ইঁদুরকে নিজের থাবায় ধরে রাগে গর্জন করে বলে উঠল তুই আমার ঘুম নষ্ট করে দিলি এবার আমি তোকে মেরেই ফেলবো ইঁদুর তো খুব ভয় পেয়ে গেল সে তখন কাঁপতে কাঁপতে সিংহকে বলল হে সিংহ মশাই আমার খুব ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন যদি আপনি আমায় ছেড়ে দেন তাহলে আপনার অনেক ভালো হবে আর আপনার এই উপকারের আমি সময় এলে নিশ্চয়ই প্রতিদান দেব এটা শুনে তো সিংহের ইঁদুরের প্রতি খুব দয়া হলো আর ও তখন তাকে ছেড়েও দিল কিন্তু সিংহ নিজের মনেই হাসতে লাগলো আর ভাবল এই ছোট্ট ইঁদুর কি করে আমার উপকারের প্রতিদান দেবে সময় কাটতে লাগলো একদিন যখন সিংহ শিকারের জন্য প্রতিদিনের মতো জঙ্গলে ঘুরছিল তখন এক শিকারী হঠাৎ চালাকি করে সিংহকে নিজের জালে আটক করে সিংহ তো তখন সাহায্যের জন্য জোরে জোরে গর্জন করতে লাগলো সিংহের চিৎকার ইঁদুরের কানে যায় আর ও দৌড়ে সিংহের কাছে আসে সিংহকে জালে আটকা দেখে ইঁদুর তখনই নিজের ধারালো দাঁত দিয়ে শিকারীর জাল কাটতে লাগলো আর সিংহকে মুক্ত করে দিল সিংহ ইঁদুরকে অনেক ধন্যবাদ দিল সেদিন থেকে সিংহ বুঝতে পারল যে কোনো প্রাণীর যোগ্যতা তার বাইরের রূপ দেখে আন্দাজ করা উচিত নয় আর ছোট বড় এই বিভাজনও করা উচিত নয় সবসময়ই সবাইকে সাহায্য করা উচিত কারণ যে অন্যদের সাহায্য করে তাকেও বিপদে সবাই সাহায্য করে বাচ্চারা আজ আমরা শুনব বিড়াল আর বাঁদরের গল্প অনেক দিন আগে এক গ্রামে দুটো বিড়াল থাকতো ওরা দুজনে মিলে মিশে থাকত ওরা যাই পেত দুজনে ভাগ করেই খেত একদিন ওরা একটা রুটি পেল কিন্তু রুটি সমানভাবে ভাগ করবার সময় ওদের মধ্যে খুব ঝামেলা হলো একটা বিড়ালের নিজের ভাগের রুটি অন্য বিড়ালের রুটির টুকরোর থেকে ছোট মনে হলো কিন্তু অন্য বিড়ালের নিজের টুকরোটা কখনোই বড় মনে হলো না এখন কি করা যায় যখন বিড়াল দুটি এর কোনো সমাধানই পেল না তখন তারা এক বাঁদরের কাছে গেল ওরা বাঁদরকে সব কথা জানালো আর তাকে এর একটা সমাধানও বার করতে বলল সব কথা শুনে বাঁদর একটা দাঁড়ি পাল্লা নিয়ে এলো আর রুটির টুকরো দুটো তার দুটি পাল্লার ওপর রাখলো মাপার সময় যে পাল্লাটা ভারী হলো সেই পাল্লার রুটি একটু ছিঁড়ে বাঁদর নিজের মুখে পড়ল এবার অন্য পাল্লাটা ভারী হলো আর বাঁদর সেই পাল্লার রুটিও ছিঁড়ে তার মুখে পুরল এইভাবে বাঁদর কখনো এই পাল্লা থেকে কখনো আবার অন্য পাল্লা থেকে রুটি বেশি আছে বলে ছিঁড়ে নিয়ে নিজের মুখে পুড়তে লাগলো দুটি বেড়ালি চুপ করে বাঁদরের রায়ের অপেক্ষা করছিল কিন্তু ওরা যখন দেখতে পেল রুটির দুটো ছোট ছোট টুকরোই পড়ে আছে তখন ওরা বাদরকে বলল তুমি চিন্তা করো না বাদর মামা আমরা নিজেরাই ভাগ করে নেব এটা শুনে বাদর বলল তোমরা যেটা ভালো বোঝো করো কিন্তু আমারও মেহনতের দাম মেলা উচিত এই বলে বাঁদর বাকি রুটির দুটো টুকরোই নিজের মুখে পুরে দিল আর বেড়াল দুটোকে ওখান থেকে তাড়িয়ে দিল দুটো বেড়ালই নিজের ভুলের জন্য খুব দুঃখ পেল ওরা বুঝতে পারল নিজেদের মধ্যে ঝামেলা খুবই খারাপ ব্যাপার অন্যরা এর থেকে নিজেদের সুযোগ নেয় তাহলে বাচ্চারা এই গল্পটা থেকে আমরা কি শিখলাম কখন নই লোভ করতে নেই আর নিজেদের মধ্যে ঝামেলা করে সম্পর্কও খারাপ করতে নেই কারণ যখনই আমরা নিজেদের মধ্যে ঝামেলা করি তখনই বাইরের কেউ এসে এর থেকে সুযোগ নেয় তাই ঝামেলা না করে মিলেমিশে থাকা উচিত এই গল্পটা হলো শহর থেকে দূরের এক জঙ্গলের জঙ্গলের রাজা সিংহ নিজের গুহায় আরাম করে ঘুমোচ্ছিল ঠিক তখন কোথার থেকে একটা ইঁদুর এসে সিংহের ওপর লাফাতে লাগলো তার ফলে সিংহের ঘুম ভেঙে গেল সিংহ ভীষণ রেগে গেল সেই ইঁদুরের ওপর আর ইঁদুরকে নিজের থাবায় ধরে রাগে গর্জন করে বলে উঠল তুই আমার ঘুম নষ্ট করে দিলি এবার আমি তোকে মেরেই ফেলবো ইঁদুর তো খুব ভয় পেয়ে গেল সে তখন কাঁপতে কাঁপতে সিংহকে বলল হে সিংহ মশাই আমার খুব ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন যদি আপনি আমায় ছেড়ে দেন তাহলে আপনার অনেক ভালো হবে আর আপনার এই উপকারের আমি সময় এলে নিশ্চয়ই প্রতিদান দেবো এটা শুনে তো সিংহের ইঁদুরের প্রতি খুব দয়া হলো আর ও তখন তাকে ছেড়েও দিল কিন্তু সিংহ নিজের মনেই হাসতে লাগলো আর ভাবল এই ছোট্ট ইঁদুর কি করে আমার উপকারের প্রতিদান দেবে সময় কাটতে লাগলো একদিন যখন সিংহ শিকারের জন্য প্রতিদিনের মতো জঙ্গলে ঘুরছিল তখন এক শিকারী হঠাৎ চালাকি করে সিংহকে নিজের জালে আটক করে সিংহ তো তখন সাহায্যের জন্য জোরে জোরে গর্জন করতে লাগলো সিংহের চিৎকার ইঁদুরের কানে যায় আর ও দৌড়ে সিংহের কাছে আসে সিংহকে জালে আটকা দেখে ইঁদুর তখনই নিজের ধারালো দাঁত দিয়ে শিকারির জাল কাটতে লাগলো আর সিংহকে মুক্ত করে দিল সিংহ ইঁদুরকে অনেক ধন্যবাদ দিল সেদিন থেকে সিংহ বুঝতে পারল যে কোনো প্রাণীর যোগ্যতা তার বাইরের রূপ দেখে আন্দাজ করা উচিত নয় আর ছোট বড় এই বিভাজনও করা উচিত নয় সবসময়ই সবাইকে সাহায্য করা উচিত কারণ যে অন্যদের সাহায্য করে তাকেও বিপদে সবাই সাহায্য করে